নামাজের বিধান করু জারি নামাজের বিধান করু জারি নামাজের বিধান করু জারি আজানের সুরে সুরে আজানের সুরে সুরে মসজিদে যাও সব ছাড়ি নামাজের বিধান করু জারি নামাজের বিধান করু জারি নামাজের বিধানে হলে খুন খারাপি বন্ধ হবে অস্ত্রের ঝঞ্ঝনানি গুলির আওয়াজ স্তব্ধ হবে নামাজের বিধানে হলে খুন খারাপি বন্ধ হবে অস্ত্রের ঝঞ্ঝনানি গুলির আওয়াজ স্তব্ধ হবে মজলুম মানবতা মজলুম মানবতা করবে নারু না জারি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি আজানের সুরে সুরে আজানের সুরে সুরে মসজিদে যাও সব ছাড়ি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি পড়লে নামাজ কালাম অভাব নটন হবে না শান্তি আসবে ফিরে অশান্তিতে কেউ রবে না পড়লে নামাজ কালাম অভাব নটন হবে না শান্তি আসবে ফিরে অশান্তিতে কেউ রবে না সুন্দর সমাজ হবে সুন্দর সমাজ হবে ঝরবে রহমতের বাড়ি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি প্রথমে নামাজেরই হিসাব হবে রুজ হাসরে পারলে আসান হবে অন্য হিসাবে তোমার তরে প্রথমে নামাজেরই হিসাব হবে রোজ হাসরে পারলে আসান হবে অন্য হিসাব তোমার তরে চিরশান্তির আবাস চিরশান্তির আবাস জান্নাতে দেবে পারি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি এসো তাই সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সন্ত্রাস রাহা জানি দুর্নীতিহীন সমাজ গড়ি এসো তাই সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সন্ত্রাস রাহা জানি দুর্নীতিহীন সমাজ গড়ি অনাচার কল বিবাদ অনাচার কল বিবাদ হিংসা অহংকার ছাড়ি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি আজানের সুরে সুরে আজানের সুরে সুরে মসজিদে যাও সব ছাড়ি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি নামাজের বিধান করো জারি